মঞ্জিল মঞ্জিল মঞ্জিল মঞ্জিল সব নবীর চেয়ে আমার নবীর কত যে সম্মান সব নবীর চেয়ে আমার নবীর কত যে সম্মান সব নবীর চে আমার নবীর কত যে সম্মান আখির নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান আখির নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান সব নবীর চে আমার নবীর কত যে সম্মান সব নবীর চেয়ে আমার নবীর কত যে সম্মান আখির নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান আখির নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান সকল নবীর সেরা নবী নবী মোহাম্মা মোহাম্মদ আমরা সবাই ধন্য হলাম সেই নবীর সকল নবীর সেরা নবী নবী মোহাম্মদ আমরা সবাই ধন্য হলাম সেই নবীর সকল নবীর সেরা নবী নবী মোহাম্মদ আমরা সবাই ধন্য হলাম সেই নবীর উম্মত সালাম জানাই নবী তোমার সালাম জানাই নবী তোমার রোজাই মুকরম আখির নবী উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান আখির নবী উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান সব নবীর চেয়ে আমার নবী কত যে সম্মান সব নবীর চেয়ে আমার নবীর কত যে সম্মান আখের নবী উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান আখের নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান কঠিন হাসরে তোমার সুপারিশ বিনে পার হইব পুলসিরাত নবী কেমনে কঠিন হাসরে তোমার সুপারিশ বিনে পার হইব রাত নবী কেমনে কঠিন হাসরে তোমার সুপারিশ বিনে পার হইব পুলসিরাত নবী কেমনে কৃষ্ণা মাঝে দিও তুমি কৃষ্ণা মাঝে দিও তুমি হাউজে কাউসার পান আখির নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান আখির নৌবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান সব নবীর চেয়ে আমার নবীর কত যে সম্মান সব নবীর চেয়ে আমার নবীর কত যে সম্মান আখির নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান আখির নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান আখেরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান আখেরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান আখেরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান ডারাম ডাম ডাম